বিষয়টি ছিল আল আহাদিস আল মাউদুয়া আল মোরাব্বাজা ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত একশোটি জাল হাদিস বাংলাদেশে জাল হাদিস শুধু একশোটি না বাংলাদেশে অসংখ্য অগণিত জাল হাদিস প্রচলিত এবং প্রসার করা হয়েছে মানুষের মুখে মুখে সবাই জানেন তো সেই অসংখ্য জাল হাদিসের মধ্য থেকে আমরা শুধুমাত্র একশোটি যেগুলো প্রসিদ্ধ আমাদের বাংলাদেশের আলোকে এরকম একশোটি জাল হাদিস আমরা ধারাবাহিক আলোচনা করছি তো আজকে এই আলোচনার অষ্টম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে আমরা সাতটি পর্বে দশটি করে মোট সত্তরটি জাল হাদিসের আলোচনা করেছি আজকে ইনশাআল্লাহ একাত্তর থেকে আশি পর্যন্ত এই দশটি জাল হাদিস আমরা আজকের খোদ্বায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের যে জাল হাদিসগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই জাল হাদিসগুলো আমাদের বিভিন্ন এবাদতের সাথে সম্পৃক্ত অর্থাৎ যেই জাল হাদিসগুলোর কারণে আমাদের সমাজে এই এবাদতগুলোর মধ্যে অনেকগুলো নতুন নতুন বিষয় সংযুক্ত হয়েছে যেগুলো কোরআনে কারিমে এবং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিসে যেগুলো পাওয়া যায় না একাত্তর নম্বর যে জাল হাদিসটি এবং আমরা ইতিপূর্বে বলছি যে এই নাম্বারগুলো আমাদের নিজস্ব দেওয়া নাম্বার এটা কোনো কিতাবের নাম্বার না তো এবং এই এই জাল হাদিসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা ইতিপূর্বে একটা বইয়ের নাম বলছি প্রত্যেক খোদ্বাতেই সেই বইটা ছিল কি হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার লেখা বই ওই বইটি পড়লে আরও বিস্তারিত জানা যাবে আমরা এখানে সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে দশটা আলোচনা করে থাকি একাত্তর নম্বর যেটি যে জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হল অজু গোসল ইত্যাদির নিয়ত পড়া অজু গোসল এবং অনেক আবাদত অজু গোসল সহ অনেকগুলো আবাদতের আরবিতে নিয়ত উচ্চারণ করে নিয়ত পড়া এটা জাল হাদিসের প্রভাব অর্থাৎ নিয়াত করা এটা গুরুত্বপূর্ণ একটি আবাদত নিয়াত অবশ্যই লাগবে কারণ নবী সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন নিয়াত ইম্মা নাওয়া প্রত্যেকটি আমল নিয়াতের উপরে নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি ততটুকুই পাবে যতটুকু সে নিয়াত করে তাহলে নিয়াত প্রত্যেকটি আমলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি আমলের সাথে নিয়াত লাগবে নিয়াতবিহীন কোনো আমল করলে কোনো কাজ করলে আল্লাহ সুবান সেটা সবাব দিবেন না নিয়াত অবশ্যই লাগবে কিন্তু নিয়াতটা করতে হবে নিয়াত করতে হয় নিয়াত করার জিনিস নিয়াত পড়ার জিনিস না নিয়াত তালাবাদ করার জিনিস না কিন্তু আমরা নিয়তটা মুখে অন্তরে থাকার সাথে সাথে আমরা আবার নিয়াতগুলো উচ্চারণ করে থাকি যেমন অজুর নিয়ত আছে আমাদের দেশে অজুর নিয়ত পারেন সবাই বলেন তো দেখি একজনে বিসমিল্লাহিল আলী আলাজিম এটা ওজুর নিয়াত না এটা হলো ওজুর দোয়া ওজুর নিয়াত হইল নাওয়াই তোয়ান আতাওয়াজ্জা লিরাফেল হাদাসে ওয়াস্তেবাহাতান ওয়া তাআলা এটা নিয়াত এই যে বলে যে করা হয়েছে অর্থ কিন্তু কোনো অসুবিধা নেই অর্থের মধ্যে কোনো ক্ষতিকর কোনো কথা নাই সেরকি কোনো কথা নাই দিন বিরোধী কোনো কথা নাই কথাগুলো খুবই ভালো কিন্তু যেহেতু নবী সাল্লাহ আলহি এই কথাগুলো অজুর ক্ষেত্রে উচ্চারণ করেন নাই সাহাবাই কেরাম রদওয়ানুল্লাহ তাল আলহিম তাঁরাও তারাও কখনো অজু করার সময় নামাইতোয়া নাতাওয়াজ্জা লিরাফিল হাতা আছে বলে অজু করেন নাই তাবেই নেকেরাম করেন নাই তাবে তাবে নেকেরাম করেন নাই চার ইমামের কেউ করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিও করেন নাই ইমাম শাহি রহমতুল্লাহ আলহিও করেন নাই ইমাম মালিক রহমতুল্লাহ আলহিও করেন নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহিও করেন নাই এই জন্য হানাফি মাজহাবের কোনো ফেখের কিতাবে এই নিয়তগুলো পাওয়া যায় না এই নিয়তগুলো পাওয়া যায় মুক্তদুল মোমিনিন বা এই জাতীয় কিছু বই যেগুলো লেখা হয়েছিল সেই বইগুলোতে এই জাতীয় নিয়তগুলো পাওয়া যায় ঠিক একইভাবে গোসলের নিয়াত আছে অনেক বইতে গোসলের নিয়ত পাওয়া যায় তারপরে প্রত্যেকটা বিষয়ের সলাতের প্রত্যেক ওয়াক্ত রাকাতের প্রত্যেক ওয়াক্তের নিয়ত পাওয়া যায় তারপরে আপনার সিয়ামের এরকম নিয়ত উচ্চারিত নিয়ত পাওয়া যায় কিন্তু হজ এবং ওমরার নিয়াতটা শুধুমাত্র মুখে উচ্চারণ করতে হয় হজ এবং ওমরার নিয়াতটা যেহেতু নবী সাল্লা সাল্লাম মৌখিকভাবে উচ্চারণ করেছেন সাহাবাইকেরাম উচ্চারণ করেছেন এজন্য এটা উচ্চারণ করতে হয় আর বাকিগুলো নবী সাল্লা সাল্লাম সাহাবাইকেরাম সালাফে সালেহীন ফোকাহাইকেরাম উচ্চারণ করেন নাই এগুলো পরবর্তী যুগের কোনো আলেমেরা কোনো এক সময় হয়তো এগুলোকে ভালো মনে করে যে তারা বানিয়েছেন তারা মনে করেছেন এগুলো তো ভালো জিনিস কিন্তু ভালো জিনিস হইলেও সেটা যদি নবী সাল্লা ইসলাম না করেন সাহাবাই কেরাম না করেন তাবেইনে কেরাম না করেন ভালো জিনিস হলেও সেটা ভালো মনে করা যাবে না কারণ এবাদত এটাকে ভালো মনে করতে হলে এটার দলিল লাগে নস লাগে এটাকে ভালো মনে করতে হলে হয় কোরআনে কেরমের আয়াত লাগবে অথবা নবী সাল্লা ইসলামের সহি হাদিস লাগবে তো যেটাকে নবী সাল্লাহ ইসলাম সাহাবাই কেরাম তাবেইনি কেরাম ভালো মনে করেন নাই সেটাকে ভালো মনে করা এটা গুনার কাজ তার যদি আমরা নবী সাল্লাহ সাল্লামের ভালো মনে করার বাহিরে নিজেরা ভালো মনে করি তাহলে এটার অর্থ দাঁড়ায় যে নবী সাল্লা সাল্লাম এই ভালো জিনিসটা আমাদেরকে শিখাই দিতে ভুলে গেছিলেন নবী সাল্লাহ সাল্লাম শিখাই দেন নাই নওয়াজুবিল্লা পরবর্তীতে আমাদের বুজুর্গরা নবী সাল্লাহ সাল্লামের থেকে আরো ভালো জিনিস আমাদেরকে শিখাই দিচ্ছেন এটা তখন মারাত্মক গুনাহের কাজ কারণ নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি আবাদত আমাদেরকে সঠিকভাবে যথাযথভাবে শিখিয়ে দিয়ে গেছে নবী সাল্লা সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে বিন্দুমাত্র কখনো খেয়ানত করেন নাই সুতরাং নবী সাল্লা সাল্লাম যেগুলোকে ভালো মনে করেছেন আমরাও সেগুলোকে ভালো মনে করব। এর বাহিরে যত ভালো দেখতে দেখা যাক যত অর্থ ভালো হোক যত এগুলো উচ্চারণ করতে ভালো মনে হোক কিন্তু সেগুলোকে ভালো মনে করা যাবে না আপনারা এখানে আসছেন জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন বের হওয়ার সময় কি নিয়ত পরে বের হয়েছেন নিয়ত পরে যেহেতু বাইরে হন নাই তো সাবাবে তো পাওয়ার কথা না আপনারা তো এখানে আসছেন দিনই আলোচনা শোনার জন্য সবাব পাবেন কারণ নিয়তে তো করেন নাই নিয়ত করছেন কিন্তু নিয়ত পড়েন নাই কারণ বাড়ি থেকে বেরোয়ার সময় কি বলছেন ওয়াই তোয়ান আজহাবা ইলা মসজিদে সরকার বাড়ি বেনাদ্দা এইভাবে আরবিতে নিয়োগ করে করে আসছেন যে আমি এখন নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে যাওয়ার জন্য নিয়োগ করিতেছি এই উদ্দেশ্যে বের হইলাম এরকম বলে বের হয়েছেন তাহলে যদি এটা অন্তরে নিয়োগ করে মসজিদ পর্যন্ত এসে যদি এটা সওয়াব পাওয়া যায় পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় কোনো স্বভাবের কমতি হবে না তাহলে এইরকম প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যখন অন্তরে নিয়োগ করা হয় তখন আল্লাহ সুবান তালা সেই নিয়ত অনুযায়ী আল্লাপাক কবুল করেন এই জন্য খেয়াল রাখতে হবে যে নিয়াত পড়তে হয় নিয়ত বলতে হয় না পড়তে হয় না নিয়ত পড়ার বিষয় না নিয়ত হলো পড়ার বিষয় আর নবী সাল্লা ইসলাম জীবনে একবারও কোনো এবাদতের নিয়াত হজ ওমরা ছাড়া বাকি এবাদতগুলোর কোনো নিয়াত মুখে উচ্চারণ করেন নাই ঠিক একইভাবে সাহাবাই কেরাম তাবেনে কেরাম তাবে তাবেনে কেরাম এবং আইম্মাই কেরাম হানাফি মাঝাবের সমস্ত ফোকাহাই কেরাম সমস্ত ওলামাই কেরাম একজনও কোনোদিন কোনো আবাদতের নিয়ত মুখে বলেন নাই বা বলার জন্য কাউকে নির্দেশও দেন নাই এজন্য আমাদের দেশের যতগুলো মাদ্রাসার ফিকহির কিতাব সিলেবাসে আছে আলিয়া মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় সব মাদ্রাসায় এই ফেখের কিতাবগুলোতেও কোনো কিতাবের মধ্যে আপনার এই নিয়াতগুলো নাই নাওয়াইতওয়ান উসাল্লিয়া বা নাওয়াইতওয়ান আতাওয়াজ্জা নাওয়াইতওয়ান আসুমা গাদান এগুলো ফেখের কোনো কিতাবে নাই অর্থাৎ এগুলো কোনো মাঝহাবেই নেই এগুলো সম্পূর্ণ আমাদের এই উপমহাদেশের বানানো জিনিস এই এই জাতীয় যতগুলো নিয়াত আমরা দেখি এগুলা হলো মানে বানানো বিষয় কোন কোন জায়গায় এগুলাকে আল হাদিসও লেখা হয়েছে তো ওই অনেকেই ওই জায়গায় বিভ্রান্তের শিকার হয়েছেন যে ইন্নামাল আমাল উবিন নিয়াত যে নবী সাল্লাম বলছেন প্রত্যেকটা জিনিসের নিয়ত লাগে তো নিয়তটা অবশ্যই লাগে কিন্তু নিয়তটা পড়তে হবে নিয়তটা পড়তে হবে না আচ্ছা বাহাত্তর নম্বর জাল হাদিস যেটি আমরা আলোচনা করব সেটি হল অজুর আগের দোয়া অজুর আগে আমাদের দেশে একটা দোয়া আছে এটা তো পারেন সবাই নাকি বিসমিল্লাহ আলিল আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতেলুন ওয়াল ইসলাম নুরুন ওয়াল কুফরু জুলমাতুন এটা একটা প্রসিদ্ধ দোয়া এটা মকসুদুল মোমেনিনের মধ্যে এই দোয়াটা লেখা আছে এই দোয়াটার অর্থগুলো খুবই সুন্দর এই দোয়াটার ভিতরে যতগুলো কথা আছে কোনো সেরিকি কথা নাই কোনো কুফরি কথা নাই কোনো দিন বিরোধী কথা নাই কথাগুলো সুন্দর কথা কিন্তু আমরা আগেই বলছি যেহেতু নবী সাল্লা ইসলাম কোনো হাদিসে এরকম অজুর আগে পড়তে বলেন নাই অথবা নবী সাল্লা ইসলাম নিজে পড়েন নাই সাহাবাইকেরাম পড়েন নাই যুগে যুগে সালাফে সলহীনেরা আইম্মাই কেরামরা কেউ পড়েন নাই তো সুতরাং এটাকে সবাবের কাজ মনে করে ভালো মনে করে এবাদত বানানোর অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে দেন নাই অজুর শুরুতে বিসমিল্লা বলার কথা সহি হাদিস দ্বারা প্রমাণিত নবী সালাম বলছেন লা লিমাল্লাম আলাই যে ব্যক্তি অজু করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে নাই বিসমিল্লা বলে নাই লা তার অজুই হয় নাই তাহলে অজু করার সময় অবশ্যই <clears throat> বিসমিল্লা বলেই অজু শুরু করতে হবে কোন কোন হাদিসে বিসমিল্লার সাথে ওয়ালহামদুলিল্লাহ আসছে বিসমিল্লাহে ওয়ালহামদুলিল্লাহ এইভাবে অজু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে এজন্য আমরা চেষ্টা করব যে অজু শুরু করার সময় শুধু বিসমিল্লা অথবা বিসমিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এটা বলেই অজু শুরু করা এর বাইরে আর আরবি উচ্চারণে কোনো নিয়াত বা আরবি উচ্চারণে কোনো দোয়া অজুর আগে এটি কোনো হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা হলো এই যে নিয়তটা বানানো হয়েছে এটাও একটা জাল হাদিস অর্থাৎ এটা বানোয়ার বিষয় এই দোয়াটা কোনো হাদিসের মধ্যে আসে নাই আচ্ছা তেহাত্তর নম্বর জাল হাদিস যেটি সেটি হলো অজুর ভিতরের দোয়া অজুর ভিতরে আমাদের দেশে অনেক বইতে লেখা আছে দেখবেন যে হাত ধোয়ার সময় এই দোয়া মুখ ধোয়ার সময় এই দোয়া তারপর মাথা মাছে করার সময় এই দোয়া পা ধোয়ার সময় এই দোয়া অজুর বিভিন্ন কাজ করার সময় এক একটা কাজ করার সময় এক একটা দোয়া তবে এই ব্যাপারে একটা হাদিস আসছে এই আপনার অজুর ভিতরের যে দোয়াগুলো এই ব্যাপারে যে হাদিসটি আসছে এই হাদিসটিকে ইমাম দারে কুতনি ইমাম নবী রাহমাহুল্লাহ ইমাম সৈয়দি রাহমাহুল্লাহ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ ওনারা সকলেই বলছেন সকল মহাদ্দেশিনী কেরাম বলছেন এই হাদিসটি বানোয়াট এবং ভিত্তিহীন ইমাম নবী রহমাহুল্লাহ তার কিতাবুল আজকারে এ ব্যাপারে আলোচনা করেছেন ইমাম ইবনুল কাইম রাহমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল মানারুল মুনিফ এই কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন আলোচনা করে তারা সকলেই বলছেন যে এই দোয়াগুলো যে হাদিসটির উপরে ভিত্তি করে এই দোয়াগুলো নির্ধারণ করা হয়েছে যে হাত ধোয়ার সময় এটা পা ধোয়ার সময় এটা মাথা মাথা করার সময় এটা বিভিন্ন সময় বিভিন্ন দোয়া এটা একেবারেই ভিত্তিহীন বানোয়াট অর্থাৎ এটা যে হাদিসটি এটা সবার ঐক্যমতে এটি জাল হাদিস নবী সাল্লা ইসলাম বা সাহাবাই কেরাম তারা অজুর শুরুতে বিসমিল্লা বলে অজু শুরু করছেন কিন্তু অজুর মাঝখানে বিভিন্ন জিকির আসকার এমনি করছেন অনির্ধারিত জিকির আসকার যেহেতু অজু একটা এবাদত এবাদতের সময় আমরা সোহান আল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ বলতে পারি আল্লাহ আকবর বলতে পারি ইলাহিল্লাহ বলতে পারি অজু চলতে থাকবে মৌখিকভাবে কিছু জিকির আসকার কিন্তু সুনির্দিষ্ট করে যে এই হাত ধোয়ার সময় এটা বলতে হবে পা ধোয়ার সময় এটা বলতে হবে এই সময় এটা বলতে হবে এই ধরনের নবী সাল্লা ইসলাম থেকে কোনো দোয়া বর্ণিত নেই তো চুয়াত্তর নম্বর জাল হাদিস যেটি আমরা আলোচনা করব সেটি হল অজু করার সময় কোনো কথা না বলা আমাদের দেশে দেখা যায় যখন অজু করে সবাই তখন বলে যে অজুর সময় কোনো কথা বলা যাবে না অজু করতেছেন শুধু চুপচাপ অজু করেন কোনো কথা বলবেন না তো মূল কথা হলো অজু একটা এবাদত এবাদতের সময় কথাবার্তা না বলাই ভালো জিকিরস্কার করা এই সময় মনোযোগের সাথে অজুর যাতে কোনো অংশ আপনার শুকনা না থাকে মনোযোগের সাথে সুন্দরভাবে অজু করা এটা ভালো জিনিস কিন্তু নবী সাল্লা ইসলাম কোনো হাদিসে অজুর সময় কথা বলতে নিষেধ করেন নাই তো যেটি নবী সাল্লা ইসলাম নিষেধ করেন নাই সেটি আমরা নিষেধ করার কোনো অধিকার নাই তো আমরা যদি নিষেধ করি বুঝতে হবে যে শরীয়ত আমরাই বানাই যেহেতু যারা শরীয়ত প্রণেতা শরীয়ত প্রণেতা হলো আল্লাহ সুবান এবং আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাহামকে শরীয়ত বুঝাই দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন তা আল্লাহ সুবান এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেগুলো আমাদেরকে বুঝাই দিচ্ছেন যেখানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই সেখানে আমার আপনার কোনো নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার নাই এজন্য ওজোর সময় যদি কোনো প্রয়োজন হয় কথাবার্তা বলার তাহলে কথাবার্তা বললে অজুর কোনো অসুবিধা হয় না যেমন সলাত আর তাওয়াব দুইটা একই ধরনের আবাদত সলাতও অজুবিহীন আদায় করা যায় না তাওয়াফও অজুবিহীন করা যায় না কিন্তু সলাতের ভিতরে কথা বলা যায় না সলাতের ভিতরে নামাজের ভিতরে কোনো কথা বললে নামাজ ভেঙ্গে যাবে কিন্তু তাওয়াফের ভিতরে কোনো কথা বললে তাওয়াফ ভাঙবে না তাওয়াফের ভিতরে কথা বলার অনুমতি আছে ঠিক অজু একটা আবাদত অজুর ভিতরে যদি কোনো কারণে কথা বলার প্রয়োজন হয় আশেপাশে দুইজন অজু করতেছে কোনো জরুরি কোনো কথাবার্তা অজুর মাঝখানে বলে নিচ্ছে অজুর কোনো অসুবিধা হবে না কিন্তু দেখা যায় এটা প্রতিষ্ঠিত যে ভাই অজুর সময় কোনো কথা বলা যায় না অজুর সময় কথা বলবেন না মানে মনে হয় যে এটা নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এইটাও একটা জাল হাদিস এই বিষয়ে কোনো হাদিসেই সরাসরি কোনো সনদ আকারে কোনো হাদিস বর্ণিত হয় নাই আচ্ছা কোন পঁচাত্তর নম্বর জাল হাদিস যেটি সেটি হলো অনেক বইতে এরকম লেখা আছে মকসুদুল মমিনের মধ্যে এরকম লেখা আছে যে অজু করার পরে যে সুরাল কদর পাঠ করবে তার এই ফজিলত এই ফজিলত অনেক ফজিলতের কথা বলা আছে অজু করার পরে সুরাল কদর ইন্না আনসাল্লাহ ফি লাইলাতুল কদর ওয়ামা কামা লাইলাতুল কদর এই সুরাটা অনেক ভাই বোন আমাদের দেশে মুক্তুল মোমিনিন পরে পরে পরে অজুর পরে এই সুরা আল কদর তেলাবাত করে কিন্তু সুরা আল কদর তেলাবাত সংক্রান্ত কোনো সহি কোনো হাদিস বা হাসান পর্যায়ের কোনো হাদিস আসে নাই বরং অজু যখন শেষ হবে অজু শেষ হওয়ার পরে যে দোয়াগুলো পড়তে হবে সেই দোয়াগুলো হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে যেমন সহি মুসলিমে আসছে নদী সাল্লাহ সাল্লাম বলছেন কুম্মিন বলেন কোন ব্যক্তি যখন পরিপূর্ণরূপে রূপে করে এসবাগুল করতে হবে মানে মনোযোগের সাথে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্নতের সাথে যাতে ভালো করে ধোত করা হয় কোনো অংশ খালি না থাকে পরিপূর্ণ অজু এটাকে বলা হয় এসবাগুল ওদু নবী সালাম বলেন কোনো ব্যক্তি যদি এসবাকুল উদু করে ওয়াইয়াকুল এরপরে উজু শেষ হওয়ার পরে বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই শাহাদার কালেমাটা শাহাদাতাইনের কালেমাটা যদি সে পাঠ করে তাহলে ইল্লা ফুতিহাত লাহু আবুল জান্নাতিস সামানিয়া আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আটটা দরজায় খুলে দেন সুহান সে আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারে সুহান আল্লাহ কত বিশাল ফজিলত রাবাহ মুসলিম সহি মুসলিমের হাদিস যেন বিশ্লাম বলতেছেন যে অজু শেষ করার পরে এই শাহাদাত আইন পড়ে আসাদু আল্লাহ ইহু আল্লাহ তার জন্য জান্নাতের আত্মা দরজা খুলে দেন সুহান আল্লাহ তাহলে যে বাইয়েরা উজু করেন না নামাজ পড়েন না তাদের জন্য প্রতিদিন এই বিশাল নিয়ামত থেকে তারা সব সময় বঞ্চিত হয়ে যান তাদের জন্য জান্নাতের দরজাগুলো একবারও খোলে না আর যারা আলহামদুলিল্লাহ দৈনিক পাঁচবার অজু করি আমরা পাঁচ বার জান্নাতের আত্মা দরজা খুলে দেওয়া হয় সুহান আল্লাহ এরপরে আরো নামাজ পড়ার জন্য আরো যখন উজু করি তখন আরো খুলে দেওয়া হয় সুহান আল্লাহ এজন্য একবার উজু থাকলে আর উজু না করলেও চলে আমার অজু আছে দ্বিতীয়বার অজু না করলেও ফলাত হবে কিন্তু অজু করাটা উত্তম একটা অজু দিয়ে কিছু আবাদত বন্দেকে করার পরে আরেকবার অজু করে নেওয়া অজু থাকলেও করে নেওয়া এটা উত্তম কারণ অজু করলে ওই যে ওজুর ফজিলত গুলো পাওয়া যাচ্ছে যে জান্নাতের আটটা দরজা খুলে যাচ্ছে আর জামেয়া তিরমিজির মধ্যে এর সাথে আরেকটু বাড়ানো দোয়া আছে আল্লাহ আর মধ্যে আরেকটা দোয়া আছে আনতা অর্থাৎ হাদিস সহি হাদিসগুলোতে তিনটা দোয়া পাওয়া গেল একটা হলো শাহাদাতাইন আরেকটা হলো আল্লাহ জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আরেকটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এই দোয়াগুলো সনদ সহকারে হাদিস সহকারে আপনার রাহে বেলায়াত যে বইটা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ এখানে একবার পরে কি কি জিকির করতে হবে হাদিসের মধ্যে সনদ সহ রেফারেন্স সহ বিস্তারিত বর্ণনা আছে এই যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেগুলো হাদিসে আসছে সেগুলো প্রসিদ্ধ না হয়ে এই জাল হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে যে অজু শেষ হইলে সুরাল আল কদর ইন্দান কাদার অথচ এটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই আচ্ছা ছিয়াত্তর নম্বর জাল হাদিস যেটা সেটা হলো মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম এটা আমাদের দেশের অসংখ্য মসজিদে এখন তো সুন্দর করে টাইলসের মধ্যে লিখে দেওয়া হয় এক সময় হাতে কলমে লেখা হতো এখন একবারে টাইলসে লেখে অনেক জায়গায় দেখি মানে জলে একবারে লাইট টাইট লাগাই সুন্দর করে দেওয়া আছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম ব্র্যাকেটে লেখা আছে আল হাদিস আল হাদিসটা কোন জায়গার আল হাদিস আল হাদিস হয় সহি আল বোখারি হবে সহি মুসলিম হবে জামিয়া মিজি হবে সুনানে আবুদাউদ হবে সুনান আন্নাসাই হবে সুনান ইবনে মাজা হবে তারপর মুসনাদে আহমদ হবে যে কোনো একটা হাদিসের গ্রন্থে তো থাকবে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো মসজিদে দেখবেন না যে ফাঁসে লেখা আছে সহি আল বোখারি এত নম্বর হাদিস অমুক অধ্যায় বা সুনান আন্নাসাই অমুক অধ্যায় এরকম কোনো জায়গায় দেখা যায় না সব জায়গায় দেখা যায় কি লেখা আছে আল হাদিস মানে কোনো এক আমলে কোনো এক ব্যক্তিরা এবং কেউ কেউ বলছেন এটা অমুসলিমদের একটা বড় ষড়যন্ত্র যে মুসলিমদের মসজিদগুলো শুধু যে নামাজ পড়বে আসবে আর যাবে এখানে আর দুনিয়াবি তাদের সামাজিক তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে যে কথাবার্তা বলা দরকার আলোচনা দরকার এগুলো যেন মসজিদ থেকে চলে যায় মসজিদ যেন এসব আলোচনা শূন্য হয়ে যায় এই জন্য এই হাদিস বানাই দিছে আমাদেরকে এই জন্য মসজিদে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম কোনো বিষয়ে কথা বলতে গেলে এই ভাই এখানে খবরদার দুনিয়াবি কথা বলবেন না দুনিয়াবি কথা বলার জায়গা না এটা নবী সাল্লাহ ইসলাম এই মসজিদকে বানিয়েছিলেন পুরা মুসলিম উম্মার সামাজিক সেন্টার সমাজের যত কার্যক্রম মুসলিম উম্মার পরিচালিত হইত সব কিছু পরিচালিত হইতো কোথায় মসজিদে নবী সাল্লাহ সাল্লামের ভিতরে মসজিদ নবীর ভিতরে কবিতা পাঠের আসর বসত সাহাবাই কেরাম কবিতা পড়তেন কবি সাহাবি যারা ছিলেন তারা কবিতা পড়তেন তারপরে জাহিলি যুগের বিভিন্ন কাহিনী বর্ণনা করতেন সাহাবাই কেরাম নবী সাল্লা সাল্লাম এইগুলো শোনার জন্য সেই মজলিসে অংশগ্রহণ করতেন এবং নবী সাল্লাহ সাল্লাম সহ সাহাবাই কেরাম হাসতেন এগুলো শুনে শুনে কবিতা শুনে তারপর জাহিলি যুগের বিভিন্ন কাহিনী শুনে এইগুলো নবী সাল্লামের মসজিদে আলোচনা হইত সহি মুসলিমের হাদিস জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলেন কান রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজা সাল্লাল ফাজার জালা সাফি মুসাল্লাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সলাতুল ফজর আদায় করতেন জালাসাফি মুসাল্লাহু নবী সাল্লাহ সাল্লাম মুসাল্লার মধ্যে বসে থাকতেন মসজিদে নবীতে বসে থাকতেন হাত্তা তাতলু আসাম যতক্ষণ না সূর্য উদিত হইতো ফজরের পরে সূর্য উঠা পর্যন্ত নবী সালাম মোসল্লায় বসে থাকতেন তাইয়া তাহাদ্দাসু আসহাবহু সাহবাই কেরাম এসে বিভিন্ন বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সাথে কথা বলতেন কারো পারিবারিক সমস্যা কারো অর্থনৈতিক সমস্যা কারো বিভিন্ন ধরনের সমস্যা এসব সমস্যা সম্পর্কে নবী সাল্লাহ সাল্লামের সাথে কথা বলতেন ওয়াইয়াজকুরুনা হাদিস আল আলোচনা করতেন জাহিলিয়াতের হাদিস মানে জাহিলি যুগের বিভিন্ন কথাবার্তা জাহিলি যুগে অনেক কুসংস্কার ছিল সমাজে ওই কুসংস্কারের কথাগুলা সাহবাইকেরাম আলোচনা করতেন জাহিলি যুগের বিভিন্ন বর্ণনা তারা নবিসামকে শুনাইতেন ওয়াইয়ান শুধু অনেক সাহাবি কবিতা আবৃত্তি করতেন কবিতা গাইতেন মসজিদ নবীর ভিতরে ওয়াইয়াদ না এবং সাহাবাইক রাম সবাই হাসতেন ওয়াইয়া আবাসামু সাল্লাহ এবং নবী সালাম নিজেও মুস্কি হাসতেন সুহান আল্লাহ তো তাহলে মসজিদের ভিতরে হাসতেন ও কেরাম আমরা অনেকে মনে করি মনে হয় নবী সালাম গম্ভীর হয়ে বসে থাকতেন জীবনে কোনোদিন মনে হয় হাসতেনও না বা সবার সাথে মিশে কোনো গল্প করতেন না আল্লাহ একবার নবী সাল্লা এই সাহাবাই কেরামের এসব জাহিলিয়াতের জাহিলি যুগের কথাবার্তাগুলো গল্পগুলো শুনতেন কবিতাগুলো শুনতেন শুনে নবী সাল্লাহ সাল্লাম হাসতেনও তাহলে এই যে কবিতা আবৃত্তি জাহিলি যুগের কথাগুলো এখানে বর্ণনা করা হইতো জাহিলিয়াতের বিভিন্ন অসার বস্তুগুলো কুসংস্কারগুলো তো এগুলো কি দুনিয়াবি বিষয় না হ্যাঁ। এরপরে কোনো সাহাবি অসুস্থ হলে মসজিদে নবীর ভিতরে চিকিৎসাও করা হতো মসজিদে নবী একটা হসপিটালও ছিল এখানে সাহবাই কালামে চিকিৎসার ব্যবস্থা করা হতো সমাজে যত বিয়ে শাদী হইতো সকল বিয়ে শাদীর কেন্দ্রস্থল ছিল মসজিদে নবী মসজিদে নবী সাল্লা সাল্লামের ভিতরেই বিয়ে শাদীর ব্যবস্থা হইত এখানে আপনার বিভিন্ন বিচার আচার আদালত বসত নবী সাল সাল্লামের সুপ্রিম কোর্ট ছিল মসজিদে নবী সাল্লা সাল্লামের ভিতরে এখানে নবী সাল সাল্লাম বিচার আচারও করতেন তাহলে এই সকল কর্মকাণ্ড মসজিদে পরিচালিত হইতো তবে মসজিদে বসে একেবারে বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা এটা নিষেধ নবী সাল্লা ইসলাম মুসলিমের হাদিসের মধ্যে আসছে ওই যে যে একজন লোক এসে মসজিদের ভিতরে প্রস্তাব করে দিলেন ওই লোকটাকে প্রস্রাবের পরে নবী সালাম বলছিলেন ইন্নামা হিয়ালি জিক্রিল্লাহ ওয়াসলাতে আতিল কোরআন শোনো এই মসজিদ হলো লিজিক্রিল্লাহ আল্লাহর জিকিরের জন্য মসজিদ বানানোর এক নম্বর উদ্দেশ্য হলো লিজিক্রিল্লাহ জিক্রিল্লাহ মানে আল্লাহ সুবানতালার জিকির আল্লাহ সুবানতালার জিকিরটা অনেক ব্যাপক মসজিদের ভিতরে এই যে খোদ্া দিচ্ছি আমরা এটা জিক্রুল্লাহ তাফসির করি এটা জিক্রুল্লাহ হাদিসের আলোচনা করি এটা জিক্রুল্লাহ তারপরে দিনই যে কোনো বিষয়ে যে কোনো আলোচনা এগুলা সব জিক্রুল্লাহ সলাৎ জিক্রুল্লাহ মসজিদের এক নম্বর উদ্দেশ্য জিক্রুল্লাহ জিক্রুল্লাহ যত কিছু আছে আল্লাহর জিকিরের আওতাভুক্ত এগুলো হলো মসজিদের এক নম্বর কাজ কোরআন সলাতের জন্য এবং কোরআন পাঠ করার জন্য মসজিদ হলো আল্লাহর জিকিরের জন্য সলাতের জন্য ওয়াকেরা আতিল কোরআন এবং কোরআন পাঠ করার জন্য এখানে নবিসাম তিনটা কথা বলছেন আর কোন কোনো হাদিসে নবী সালাম মসজিদের ভিতরে কিছু কাজ করতে নিষেধ করছেন যেমন মসজিদের ভিতরে বেচা কিনা করা ক্রয় বিক্রয় করা এটাকে নবী সাল্লা ইসলাম নিষেধ করেছেন তারপরে হারানো বা পলাতক কিছু খোঁজ করা হারানো জিনিসের মসজিদে আসে খোঁজ করতে থাকা পলাতক কোনো কিছু এখানে এসে মসজিদের ভিতরে এসে খোঁজা উচ্ছস্বরে মসজিদের ভিতরে কথা বলা চিৎকার করে কথা বলা এগুলোকে হাদিসে নবী সাল্লা ইসলাম নিষেধ করেছে এর বাহিরে জাগতিক কোনো কথাবার্তা যেগুলো সমাজের প্রয়োজন দেশের প্রয়োজন মানবতার প্রয়োজন দিনের প্রয়োজন এইরকম কোনো কথা বলতে নবী সাল্লু আলাইসাল্লাম স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা দেন নাই বরং এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই এই দুনিয়াবি কথাবার্তা বলার ব্যাপারে একটা জাল হাদিস বিভিন্ন জায়গায় দেখা যায় আরবিতে একটা জাল হাদিস আছে জাল হাদিসটা হলো মান তাকাল্লামা বি কালামের দুনিয়া ফিল মসজিদে আহবাত আল্লাহ আমালাহ আর বাইনা সানা যে ব্যক্তি মসজিদে কোনো দুনিয়াবি কথা বলে আল্লাপাক তার চল্লিশ বছরের আমল নষ্ট করে দেন এটা জাল হাদিস এটাকে আল্লামা সকানি মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তারপরে আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ তারা সকলেই বলছেন এই কথাটি যেমন সনদগতভাবে বাতিল এর অর্থ বাতিল এবং এটা ইসলাম বিরোধী তারা সবাই বলছেন সবার ঐক্যমতে যে এই হাদিসটি জাল হাদিস এবং এটা সনদগতভাবে যেমন জাল হাদিস বাতিল এটা অর্থগতভাবেও এটা বাতিল কারণ মসজিদে মানুষের দুনিয়াবি প্রয়োজনীয় কথাবার্তা তো বলা দরকার হইতে পারে তো সুতরাং মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এই কথাটা এইভাবে কোনো সহি হাদিসে আসে নাই এটা জাল হাদিসের প্রভাব এজন্য যে সকল ভাইয়েরা আমরা মসজিদে এরকম লিখে রেখেছি এটা মুছে দেওয়া বা খুলে ফেলাই উচিত এভাবে লেখাটা ঠিক না তবে আমরা খেয়াল রাখবো মসজিদকে আমরা বাজার বানাবো না এখানে বেচা কিনা শোরগোল চিৎকার এখানে বিভিন্ন অপ্রয়োজনীয় কথাবার্তা দেখা যায় আমরা অনেক সময় মসজিদে আগে এসছি তখন আমরা বসে বসে জিকির আজকার না করে কোরআন তালাওয়াত না করে অনেক সময় ওই দুনিয়াবি বিভিন্ন খোঁজখবর অমুকের কি হয়েছে অমুকের বাড়িতে কি হয়েছে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা বলতে শুরু করি এগুলো না বলে মসজিদে যখন আমরা আগে আসব তখন আমরা কোরআনে কারিম তালাবাত করব জিকির আসকার করব তাসবি তাহালিল পড়ব মসজিদের সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। কিন্তু দুনিয়াবি কোনো কথাবার্তা প্রয়োজন হইলে সে প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে আসে না সাতাত্তর নম্বর জাল হাদিস যেটি সেটি হলো আমাদের দেশে যখন আজান হয় পাঁচ ওয়াক্ত চলাতের আজান হয় আজানের সময় দেখা যায় যে কোনো কোনো ভাই যে যখন আসাদুয়ান্না মোহাম্মদ আর রাসুল্লাহ বলা হয় তখন এরকম করেন এরকম করেন এরকম করতে দেখছেন না যে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুমা দিতে থাকেন তো ওনাদেরকে জিজ্ঞাসা করলে যে ভাই এরকম করলেন কেন তো বলেন যে যেহেতু রাসুল সাল্লাহ ইসলামের নাম নেওয়া হয়েছে আসাদুয়ান্না মোহাম্মদ আর রাসুল্লাহ বলা হয়েছে এজন্য রসল্লাহ সাল্লাহ ইসলামের মহব্বতে ওনারা এইভাবে চুমা দেন এবং চুমা দেওয়াটাকে একটা মহব্বতের লক্ষণ যে নবী সালামের নাম শুনেছেন এই জন্য এখানে চুমা দেন এখন কথা হলো নবী সাল্লাহ ইসলামকে মহব্বত করা নবী সাল্লাহ ইসলামকে ভালোবাসা অবশ্যই ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ নবী সাল্লাহ ইসলামের মহব্বতের সাথে ইমানের গভীর সম্পর্ক কিন্তু নবী সালামের মহব্বতটা নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো মহব্বত করা যায় না মহব্বতটা শিখতে হবে মহব্বতের নমুনাটা নিতে হবে ওহি থেকে এবং সরাসরি শিখতে হবে সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন তারা সরাসরি নবী সালামকে কিভাবে সম্মান করেছেন কারণ আল্লাহর জমিনে সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইনের থেকে পৃথিবীতে এই পর্যন্ত কেউ বেশি ভালো নবিসামকে বাঁচতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না তাহলে ভালোবাসার নমুনাটা ভালোবাসার পদ্ধতিটা শিখতে হবে সাহাবাইকেরাম থেকে সাহাবাইকেরাম যেভাবে ভালোবাসতেন নিজের ইচ্ছা মতো মন করা যে আমার মনে চাচ্ছে নবিসামকে এইভাবে মহব্বত করি এরকম মহব্বত মহব্বত হয় না এরকম মহব্বতকে আল্লাহ সুবাহতাল্লাহ মহব্বত হিসাবে কবুল করেন না যেমন ধরেন আমরা নবিসামকে সালাম দিব তো আমাদেরও তো মন চায় নবী একটু দাঁড়াই সালাম দিই নাকি কি বলেন কথা বলে না দাঁড়াই সালাম দিলে তো ভালো আচ্ছা তো এখন তাসাহুদের ভিতরে আত্মাহিয়াতুর মধ্যে নবী সালামকে আমরা প্রত্যেক বৈঠকে সালাম দিচ্ছি দিচ্ছি না আত্মাহিয়াতুর ভিতরে আমরা প্রত্যেক বৈঠকে নবী সালামকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইউহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী সালামকে কি সুন্দর করে সালাম দিচ্ছে সালামটাকে দাঁড়াই দিচ্ছি না বসে দিচ্ছি যদি মহব্বত করে দাঁড়াই দিই নামাজ হবে তো অসুবিধা কি আমরা তো নবী সালামকে মহব্বত করছি যিনি না হইলে নামাজে হইতো না যে রাসুল না হইলে নামাজে আসতো না সেই রাসুলকে মহব্বত করছি আবার নামাজ নষ্ট হইব কেন বলতে পারি না আল্লাহ সুবাহ এখানে বাধ্যতামূলক করে দিচ্ছেন যে আমার নবীকে সালাম দাও বসে বসে সেখানে যদি আমার নিজের মন গড়া পদ্ধতিতে আমি যদি সালাম দিতে যাই যে বসে দাঁড়াই দাঁড়াই তাহলে আমার আমও যাইব সালাও যাইব বেশি মহব্বত করতে চাই নামাজে বরবাদ সব শেষ আচ্ছা আমরা খোদ্া যখন দিই দাঁড়ায় দাঁড়াই তখন নবী সালামকে সালাম দিই না খোদ্বার মধ্যে যদি বলি যে তাসাহুদের মধ্যে পাক বসে বসে সালাম দিতে বলছে আমি এখানে দাঁড়াই দিব কেন এই জন্য নবী সালামকে সালাম দেওয়ার সময় যদি বসে যাই তাহলে খোদ্া হবে এটা হ্যাঁ, এটা নবী সালামের মহব্বত হবে না এটা নবী সালামের সাথে বেয়াদবি হবে এখানে দাঁড়ায় দাঁড়ায় দিতে হবে অর্থাৎ যেখানে আল্লাহ সুবান তালা আল্লাহ রসুল সালাম আমাদেরকে যেখানে যেভাবে শিখাই দিচ্ছেন এটা আল্লাহর জিকির এটা দাঁড়াইও দেওয়া যায় বসেও দেওয়া যায় শুয়েও দেওয়া যায় যেখানে নির্ধারিত সেখানে নির্ধারিত পদ্ধতিতে অন্য সময় আমি যে কোনো অবস্থায় দিতে পারি যেখানে যে অবস্থায় আছি এই জন্য খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাহ সাল্লামকে অবশ্যই মহব্বত করতে হবে কিন্তু নবী সাল্লামের মহব্বতের নামে নিজেরা মহব্বতের পদ্ধতি তৈরি করি যদি অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমরা যেই পদ্ধতি বানাইছি এই পদ্ধতিতে যারা নবীকে মহব্বত করবা তারা নবীরা আশেক আর আমাদের এই পদ্ধতির বাহিরে গেলে তোমরা সব ওহাবি নবীর দুশ্মন নাওয়াজ এই পদ্ধতি করা যাবে না নবী সাল্লাহ সাল্লামকে মহব্বত সাহবাইকের আমার মতো করতে হবে এখন এই যে আমরা যে কথাটি জাল হাদিসটি বলতেছিলাম যে আজানের সময় নবী সাল্লামের নাম শুনলে যে আঙ্গুল দিয়ে চুমা দেওয়া চোখের মধ্যে বোলানো এটার কিন্তু একটা জাল হাদিস আছে এই হাদিসটার কারণেই এই যারা এই আমল করেন তারা এই হাদিসটার কারণে করেন একটা হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি আজানের এই বাক্যটি শুনে নিজে মুখে বলবে যে আসাদু আন্না মোহাম্মদান আব্দুহু আর রাসুলহু তুবিল্লাহ রব্বা ওয়াবিল ইসলামে দিনা মোহাম্মদিন সাল্লাহ আলহি নাবিয়া আর এই কথাগুলো বলার সাথে সাথে দুই হাতের শাহাদাত আঙ্গুলের ভিতরের দিক দিয়ে দুই চক্ষু মুছবে তার জন্য সাফাত পাওনা হবে হাদিসের মধ্যে বলা হয়েছে সে নবী সাল্লামের সাফাত পাবে তারপরে আরেকটা হাদিসে বলা হয়েছে যে যখন এই আসাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ বলবে তখন বলবে যে মারহাবান বি হাবিবি ওয়া কোর্রাত আইনি মোহাম্মদ বিন আবদুল্লাহ এই কথা বললে তার কোনোদিন চোখ উঠবে না চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবে না এরকম লেখা আছে অনেক জায়গায় এই যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলো সম্পূর্ণরূপে বানোয়াট এই হাদিসগুলোকে সকল মহাদিসেন নেকেরা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ ইমাম সাখাবি রাহমাহুল্লাহ ওনারা সকলেই বলছেন যে এই হাদিসগুলো হাদিসের কোন প্রসিদ্ধ গ্রন্থে সহি হাদিস হিসাবে আসে নাই এগুলো সব বানোয়ার কথা বরং সহি হাদিসে যেগুলো আসছে সেগুলো হলো যে আজান যখন হবে নবী বলছেন ইজা সামে তুমুল মোয়াজ্জেন ফাকুলু মেসলামা ইয়াকুল যখন মোয়াজ্জিন আজান দেবে মোয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে সুম্মা সল্লু আলাইয়া এই সহি মুসলিমের এই হাদিসে বলা হয়েছে নবী মোয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে আর অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে যে শুধুমাত্র হাইয়া আল সলা এবং হাইয়া আলাল পালা এই দুইটা বলার সময় তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আর বাকিগুলো সব মোয়াজিন যা বলবে তোমরাও তাই বলবে সুম্মা সল্লু আলাইয়া এরপরে আজান যখন শেষ হবে তারপরে আমার উপরে দরদ পড়ো কারণ ফাইন্নহু মান সাল্লা আলাইয়া সলাতান সাল্লাল্লাহু আলাইহি বিয়া আশরা কেউ যদি আমার উপরে একবার দরদ পাঠ করে দরদ পেশ করে তাহলে আল্লাহ সুবানতলা তার উপরে দশ বার রহমত নাজেল করেন তাহলে দরুদ পড়বো আমরা নবী সালামের উপরে সেটা হলো আজান যখন শেষ হবে যখন আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমাদের দেশে অনেক ভাইকে শোনা যায় যে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ না বলে বলে যে সাল্লাহু আলাইহি আসাল্লাম এটাও সুন্নতের খেলাফ কারণ নবী সাল্লাম বলছেন মোয়াজদিন যেটা বলে তোমরাও সেটা বলো তো মোয়াজিন কি বলে সাল্লাহ সাল্লাম মোয়াজিন বলে না মোয়াজিন বলে আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ কেউ কেউ এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে তো মোহাম্মদ রসুল্লাহ আসছে নবিসামের নাম আসলে তো সাল্লাহ সাল্লাম বলতে হয় আচ্ছা সুরাল ফাতহের শেষ আয়াত সুরাল ফাতহের শেষ আয়াত এই আয়াতটা যখন আমি তালাবাদ করব ইমাম সাহেব মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আচ্ছা এই আয়াত যখন ইমাম সাহেব তালাবাত করতেছে তখন কি মুসল্লি মোহাম্মদ রসুল্লাহ তালাবাত করলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতে পারবে নামাজের ভিতরে তাহলে মোহাম্মদ রসুল্লাহর নাম উচ্চারণ হইলে সব জায়গায় যে বলতে হবে এটা জরুরি বিষয় না আপনার আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এখানে দরুদের থেকে বড় জিনিস যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুলুল্লাহর স্বীকৃতি দেওয়া হচ্ছে রাসুলুল্লাহর স্বীকৃতিটা দরুদের থেকে অনেক বড় জিনিস কারণ নবী সাল্লামকে যদি আমি আল্লাহ রসুলে না মানি তো দরুদ দিয়ে কিলাম দরুদ তো পরে আগে মোহাম্মদ সাল্লামকে রাসুলুল্লাহ হিসেবে স্বীকৃতি দিতে হবে দরুত্ব হলো আমি নবী সাল্লামের জন্য দোয়া করলাম দরুদটা হলো দোয়া নবী সাল্লামের জন্য দোয়া কিন্তু নবী সাল্লামের উপরে রাসুলুল্লাহ হিসাবে ইমান আনা এটার সাথে আমার জান্নাত জাহান্নাম নির্ভরশীল রাসুল্লাহ সাল্লামকে যদি আমি রাসুল হিসাবে ইমান না আনি তা আমার জাহান্নাম আর রাসুল হিসাবে ইমান আনলে জান্নাত তাহলে এখানে সবচেয়ে বড় দরুদের থেকেও বড় জিনিস এখানে আছে আসাদু আন্না মোহাম্মদার রাসুল উল্লাহ আছে রাসুল উল্লাহ এটা আমরা অনেকে না বোঝার কারণে আমরা মনে করি যে এখানে রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলা হয়েছে আমি সাল্লাহ সাল্লাম বলবো না অথচ সুন্নতের খেলাপ কাজটা করে ফেলতেছেন আবার এটা কিন্তু খুব মানে এমন বিষয় যে আপনি যদি কাউকে এটা বুঝাইতে যান কবে যে দেখো রাসুলের দুশ্মন আসছে আমি নবী সালামের নাম শুনে সাল্লা সাল্লাম বলতেছি আমাকে সাল্লা সাল্লাম বলতেও বাধা দেয় কিন্তু সাল্লা সাল্লাম বলা যাবে অবশ্যই নবী সাল্লামের মহব্বত করতে হবে কিন্তু সেটা যেখানে আমভাবে আমি এখানে আলোচনা করতেছি যখনই মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লেতেছি মোহাম্মদ রাসুল্লাহ বলতেছি আপনি সাল্লা সাল্লাম বলেন কোনো অসুবিধা নেই কিন্তু ওখানে নবিসাম সরাসরি নির্দেশ দিচ্ছেন যে ফাকুলু মেসলামা ইয়াকুল মোয়াজিন যা বলে তুমি তাই বলো তাহলে সেখানে আমি বাড়তি কিছু করা যাবে না গেলেন ওই নবিসামের কথার খেলাফ হয়ে যাবে এখানে যেই দুইটা হাদিসের কথা বললাম এই দুইটা হাদিস মহাদেশনে কেনামর ঐক্যমতে জাল হাদিস এমনকি একজন প্রখ্যাত হানাফি ফকি মহাদ্দিস এবং সুফি আব্দুল ফাত্তা আবু গুদ্দা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আবু বকর রদি আল্লাহ তালানো বা অন্য কোনো সূত্রে হাদিসটির কোনো প্রকার নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায়নি কোনো বর্ণনা এরকম সহি কোনো বর্ণনা সাহাবাইকরাম থেকে কারো থেকে পাওয়া যায় নাই অর্থাৎ আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শুনলে চোখে চুমা দিতে হবে চোখে মুখে এই ব্যাপারে কোনো সহি কোনো হাদিস পাওয়া যায় নাই যেটা আমরা পাই এটা জাল হাদিস সুতরাং জাল হাদিসের উপরে ভিত্তি করে আমরা এই আমল করতে পারি না আচ্ছা, আটাত্তর নম্বর জাল হাদিস যেটা সেটা হলো আমরা ফজরের আজানের সময় যখন মোয়াজিন বলে আসলাত খাই রবিনার নাউম তখন কি বলেন আপনারা যে সদাক্তা বা বারারতা সদাক্তা বা বারারতা এখানে নবী সালাম বলছেন ফাকুলু মেসলামা ইয়াকুলুল মোয়াজিন মোয়াজিন যা বলে তোমরা সেটা বলো শুধু আলাদা করছেন দুইটাকে হাইয়া আল্লাহ সলা এবং হাইয়া পালাকে আর সলা তো খাইরুম মিনার নাওমকে তো নবী আলাদা করেন নাই তাহলে আর সলা তো খাইরুম মিনার নাওম যখন মোয়াজিন বলবেন আমিও বলতে হবে আর সলা তো খাইরুম মিনার নাওম এখানে অন্য কিছু বলার কোনো এখতিয়ার নাই এখানে যেই বিভিন্ন বইতে লেখা আছে যখন আর খাইরুম মিনার নাম বলবে তখন আপনি বলবেন সদাক্তা কথাটা ভালো যে সদাক্তা বা বারাতা মানে আপনি সত্য কথা বলছেন সঠিক কথা বলছেন এবং আপনি অনেক নেকি লাভ করছেন কথাটা সুন্দর কিন্তু নবিসাম বলছেন এখানে মোয়াজিদ যা বলবে তোমরাও তাই বলো এই কথাটা এখানে যে কথাটা সদাক্তা বারার্তা এটা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ বলেন এই কথাটা ভিত্তিহীন এবং বানোয়ার উনাশি নম্বর জালহাদিস যেটি সেটি হলো আজানের মধ্যে আজানের পরে আমরা দোয়া পড়ি এই আজানের দোয়ার মধ্যে একটা শব্দ অতিরিক্ত সংযোজন করা আছে আমাদের দেশে এটাও জাল হাদিসের প্রভাব নবী সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন আজান শুনবে আজান শোনার পরে আমার জন্য আমার জন্য ওয়াসিলার দোয়া করবে ইল্লা হাল্লাহ সাফা তার জন্য আমার সাফাআত হালাল হয়ে যায় সুহান আল্লাহ তাহলে যখন আজান শেষ হবে প্রথম কাজ হলো দরুদ নবী সাল্লামের উপরে দরদ পেশ করতে হবে তারপরের কাজ হলো এই নবী সাল্লামের জন্য আপনার ওসিলের দোয়া করতে হবে নবী সাল্লাহ সাল্লাম ওসিলার দোয়া কিভাবে করতে হবে সেটা শিখাই দিচ্ছেন সেটা হলো আল্লাহ আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাসহু মাকামা মাহমুদান ইল্লাযী ওয়াআতাহ এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া কিন্তু আমাদের দেশে মাঝখানে আরেকটা শব্দ আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া এই ওয়াদ-দারাজাতার রাফিআ এটা কিন্তু হাদিসে নেই এটা বাড়তি সংযোজন এই ওয়াদ্দারাজাতার রাফিআ এই বাক্যটি একেবারে ভিত্তিহীন এবং মিথ্যা হাদিস নির্ভর অর্থাৎ এটা কোনো হাদিসে এভাবে ওয়াদ্দারাজাতার রাফিয়া আসে না এটা কোনো একজন ব্যক্তি এটাকে সংযোজন করে দিচ্ছেন মাঝখান দিয়ে আরেকটা আছে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ লাস্টের এটা বাইহাকির মধ্যে বাইহাকির সুনানে কোবরার মধ্যে আছে তবে এই হাদিসটি অত্যন্ত দুর্বল যে হাদিসে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ আসছে এটা অত্যন্ত দুর্বল হাদিস তো অত্যন্ত দুর্বল হাদিস হিসাবে এটার উপরও আমল জরুরি না এজন্য আমরা শুধু এতটুকু বললে যথেষ্ট যে আল্লাহ এতটুকু পর্যন্ত ওয়াসিলার দোয়া আজানের দোয়া এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ আচ্ছা এরপরে আমরা সর্বশেষ যেটি আলোচনা করবো আজকের খোদবার আশি নম্বর যে জাল হাদিসটি সেটি হলো কোনো কোনো বইয়ে সলাতের পাঁচ প্রকার ফজিলত পনেরো প্রকার শাস্তি এটা লেখা আছে অনেক বইতেই এরকম একটা হাদিস লেখা আছে যে সলাপ নিয়মিত আদায় করলে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিবেন আর আল্লাহ পাক তাকে নামাজ আদায় না করলে তাকে পনেরো প্রকারের শাস্তি দিবেন সলাপ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবাদত ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হল সলাৎ এবং সলাতের সাথে ইমানের গভীর সম্পর্ক একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কেয়ামতের ময়দানের সর্বপ্রথম আল্লাহ সুবানতলা হিসাব নেবেন সলাতের নামাজের এই ব্যাপারে অসংখ্য কোরআনে কারিমের আয়াত আছে এবং অসংখ্য নবী সাল্লা ইসলামের সহি হাদিস বিদ্যমান এত আয়াত এত হাদিস থাকতে আবার জাল হাদিসের দিকে যাওয়ার আমাদের দরকার থাকে কারণ যদি আমরা সলাতের গুরুত্ব সলাতের ফজিলত মানুষকে বুঝাইতে যাই বয়ান করতে যাই তো কোরআনের আয়াত বলেই তো শেষ করতে পারবো না এত বেশি সলাত সংক্রান্ত কোরআনের আয়াত এবং এত বেশি হাদিস সহি হাদিস শুধু সলাতের গুরুত্ব নামাজের গুরুত্ব নামাজের ফজিলত কিন্তু দেখা যায় তাও অনেক বইয়ে আপনার এই জাল হাদিসটা লেখা আছে যে সলাতের মধ্যে সলাদ আদায় করলে পাঁচ প্রকারের ফজিলত পাবে সলাত আদায় না করলে পনেরো প্রকারের শাস্তি হবে ফজিলতগুলো কি কি যে রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত মুক্ত করবেন আল্লাপাক কবরের আজাব উঠিয়ে দিবেন আমল্লামা ডান হাতে দিবেন ফুলসেরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবেন বিনা হিসাবে জান্নাতে যাবে এগুলো হলো সলাতের ফজিলত একসাথে একত্রিত করে পাঁচটা হাদিস হিসাবে বানানো হয়েছে আর পনেরো প্রকারের শাস্তির কথা আছে যে পাঁচ প্রকার দুনিয়াতে হবে তিন প্রকার মৃত্যুর সময় হবে তিন প্রকার কবরে হবে তিন প্রকার কবর থেকে ওঠার সময় বের হওয়ার সময় হবে এরকম বর্ণনা দিয়ে অনেক জায়গায় হাদিসগুলো পাওয়া যায় তো এটাকে ইমাম জাহাবি রাহমাহুল্লাহ এবং ইবনে হাজর আসকালানি রাহমাহুল্লাহ আল্লামা জালালুদ্দিন সৈয়দি রাহমাহুল্লাহ তারা সকলেই বলছেন যে আসলে এই এইরকম একসাথে একত্রিত করে যেই হাদিসটা এটা সকল মহাদ্দেশন কেরামের ঐক্যমতে এটা জাল হাদিস অর্থাৎ এইরকম নবিসুল সালাম একসাথে একত্রিত করে যে নামাজ আদায় করলে এরকম পাঁচ প্রকারের প্রজিলত পাওয়া যাবে আদা না করলে এরকম পনেরো প্রকারের শাস্তি হবে এরকম কোনো বর্ণনা নবী সাল্লাহ সাল্লাম থেকে পাওয়া যায় না অর্থাৎ যেই সনদে যেই হাদিসে আসছে এই হাদিসের সনদের ব্যাপারে সমস্ত মহাদেসিনেকেরাম বলছেন যে এই এই হাদিসটি জাল হাদিস আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার জাল হাদিস থেকে জাল হাদিসের আমল থেকে আল্লাপাক হেফাজত করুন এবং জাল হাদিসকে হাদিস হিসাবে বলা এটাও গুনার কাজ মানে জাল হাদিস কিন্তু আপনি বললেন যে হাদিসে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে বললে বোঝা যায় যে এটা জাল না জন্য জাল হাদিস এটাকে আমরা হাদিস বলি কিন্তু হাদিসটা এটা মূলত হাদিস না এটা হলো নবী সাল্লামের নামে মিথ্যা একটা কথা তো মিথ্যা কথাটা যেহেতু নবিসুল সাল্লামের নামে হয় এই জন্য বলা হয় এটা জাল হাদিস এই জন্য এই হাদিসগুলো যখন বর্ণনা করা হবে তখন বলা হবে যে বিভিন্ন জাল হাদিসে বর্ণিত আছে জাল হাদিসে বলা আছে হাদিসে বর্ণিত আছে এই কথা বললে বোঝা যাবে যে এটা সহি হতে পারে হাসান হতে পারে বা দরিফ হতে পারে হাদিসে বর্ণিত আছে এই জন্য এগুলোকে হাদিস হিসাবেই কোথাও উল্লেখ করা যাবে না বর্ণনা করা যাবে না বয়ান করা যাবে না এগুলোর প্রচার প্রসার হাদিস হিসাবে করা যাবে না এগুলো করতে হবে জাল হাদিস হিসাবে আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে সকল প্রকার জাল হাদিস থেকে আল্লাহ পাক হেফাজত করুন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে কামত থাকা তৌফিক দান করুন আমাদের সকলের আমালগুলোকে আল্লাহ পাক কোরআন এবং সহি হাদিস অনুযায়ী করার তৌফিক দান করুন সমস্ত প্রকার শিরিক বেদাত থেকে আমাদেরকে আল্লাহ পাক দূরে থাকা তৌফিক দান করুন তাওহিদ এবং সুন্নতের উপরে এস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আলামিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته